বঙ্গীয় সঙ্গীত পরিষদের পক্ষ থেকে সঙ্গীত শিক্ষার্থীদের সুবিধার জন্য কণ্ঠসঙ্গীত বিভাগের প্রথম ও দ্বিতীয় বর্ষের রাগগুলির সংক্ষিপ্ত চলন ও কয়েকটি মাত্রাবদ্ধ তান সহযোগে রাগগুলির বন্দিশ এই ক্যাসেটে দেওয়া হল আশা করি ক্যাসেটটি শিক্ষার্থীদের উপকারে আসবে আমাদের শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশনের মূল বিষয় হল রাগ গায়ন বা বাদন কোনো কণ্ঠসঙ্গীত বা যন্ত্রসঙ্গীত শিল্পী যখন সঙ্গীত পরিবেশন করেন তখন তারা কোনো বিশেষ একটি রাগে কণ্ঠ বা যন্ত্রসঙ্গীত পরিবেশন করে থাকেন বিভিন্ন রাগগুলি রচিত হয়েছে বিভিন্ন স্বর সমষ্টির দ্বারা সুতরাং প্রাথমিক শিক্ষার্থীদের সঙ্গীতে ব্যবহৃত স্বরগুলিকে প্রথমে চিনতে হবে এবং তাকে ভালোভাবে কণ্ঠে আয়ত্ত করতে হবে আমাদের সঙ্গীতে মোট বারোটি স্বরের ব্যবহার হয় তার মধ্যে সাতটি শুদ্ধ চারটি কোমল এবং একটি তীব্র স্বর সাতটি শুদ্ধ স্বর দেওয়া হচ্ছে সা রে গা মা পা ধা নে সাতটি শুদ্ধ স্বর হলো চারটি কোমল সা রে গা ধা নে তাহলে সা রে গা মা পা ধা নে এবার তীব্র মা ইত্যাদি এই স্বরসমূহকে নিয়ে তৈরি হয়েছে দশটি ঠাট এই ঠাটের স্বরসমষ্টিতেই শুদ্ধ কোমল ও তীব্র স্বরের পরিচয় পাওয়া যাবে এবারে ঠাটে ব্যবহৃত স্বরগুলির পরিচয় দেওয়া হচ্ছে সাধারণত ঘাটে আরোহণ হয় অবরোহণ হয় না কিন্তু কণ্ঠ সাধনার জন্য আরোহণ ও অবরোহণ দুই গাওয়া হচ্ছে বিলাবল ঠাট সব স্বর শুদ্ধ সারে শুধু নি কোমল বাকি স্বর শুদ্ধ সারে গামা পাধানে সা সানে ধা পা মা গা রে সা এবারে কাফিটা গা এবং নি কোমল সারে মাগারেসা এবারে আশাবরী ঠাট আশাবরী ঠাটে গা ধা এবং নি কোমল সারে গা মা পাধা নে সা সা নে ধা পা মা গা রে সা এবারে ভৈরব ঠাট ভৈরবে রে এবং ধা কোমল সার সা ধা পা মা সা এবারে ভৈরবী রে গা ধা নি কোমল সা রে গা মা পা ধা সা সা ধা পা মা রে সা এবারে কল্যাণ মা তীব্র বাকি সব শুদ্ধ সা সা ধা পা মা গা রে সা এবারে পূর্বী ঠাট পূর্বী ঠাটে রে ধা কোমল মা তীব্র সার গা মা পাধা নি সা সা ধা পা মা গা রে সা এবারে তড়িঠা তড়িঠাতে রে গা ধা কোমল এবং মা তীব্র সার গা ধাপা সা এই দশটি ঠাটের স্বরসমূহকে নিখুঁত সুরে আকার এবং সরগম সহযোগে কণ্ঠে আয়ত্ত করতে হবে এইভাবে এক ঠাটে আরোহণ ও অন্য ঠাটে অবরোহণ অভ্যাস করলে বিভিন্ন স্বরের অবস্থান নিখুঁতভাবে আয়ত্ত করা সম্ভব হবে যেমন কল্যাণ ঠাটে আরোহণ ভৈরবে অবরোহণ সারে গামা পাধানি সা সানি ধাপা মা রে সা কিংবা কাফি কাফিতে আরোহণ পূর্বিতে অবরোহণ সারে গা মা পাধানি সা সা নি ধা পা মা গা রে সা বা বিলাবলে আরোহণ তড়িতে অবরোহণ সারে গা মা পাধানি रे এক ঠাটে আরোহণ এবং অন্য ঠাটে অবরোহণ এভাবে মিলিয়ে মিশিয়ে করলে আমার মনে হয় সুরগুলো গলায় আয়ত্ত করা ভালোভাবে সম্ভব হবে এবারে প্রথম ও দ্বিতীয় বর্ষের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত রাগগুলির কিছু সহজ গান দেওয়া হলো যাতে প্রাথমিক শিক্ষার্থীরা সহজেই আয়ত্ত করতে পারে গানগুলি যেহেতু হিন্দি ভাষায় রচিত সেই জন্য ভাষার সঠিক উচ্চারণের দিকে লক্ষ্য রাখতে হবে এবং ঠিকমতো সুরে ও তালে গাওয়া অভ্যেস করতে হবে প্রতিটি রাগের আরোহণ অবরোহণ সংক্ষিপ্ত চলন গানের ভাষা ও কয়েকটি মাত্রাবদ্ধ ছোট ছোট তান ও সারগাম দেওয়া হল রাগ ভূপালি আরোহণ অবরোহণ গানের কথা নমন কর চতুর শ্রী গুরু চরণা तन मन निर्मल कर भव तरना जोही जोही धावत શુભ ફલ પાવત જન્મ મરણ દુઃખ સબ નિસ્તરણ গানটি আরম্ভ খালি থেকে আ मानकारचतु पदा